مگنا اخ اپادش دیلای رگو ساخو نا مگنا اخ اپادش دیلای رگو ساخو نا امام صبر فیسه ار کوسایونا کوسایونا امام صبر فیسه ار کوسایونا مگنا اخ اپادش دیلای رگو ساخو نا اخ او پادش دیلهی دگو ساخه خوری خوریانا امام صبر فیسه ارکو سیانا کو سیانا امام صبر فیسه ارکو سیانا زمہ بارے ای بائی خالی امام صبر دیتا ہے گالی زمہ بارے ای بائی خالی امام صبر دیتا ہے گالی মুল্লা বেটা ফাইয়া নরম অনো আয়া ওই যাহ গরম মুল্লা বেটা ফাইয়া নরম অনো আয়া ওই যাহ গরম বাড়িত বউয়ে উসলা লইলে হে তু কুন্তা মা তোহনা বাড়িত বউয়ে উসলাহ লইলে হে তু কুন্তা মা তোহনা ইমাম সাবর ফিসে আর খুশাইও না খুশাইও না ইমাম সাবর ফিসে আর খুশাইও না মগ্ন এক উপদেশ দিলাই রাগু সাহেব খরিও না মগ্ন এক উপদেশ দিলাই রাগু সাহেব খরিও না ইমাম সাবর ফিসে আর খুশাইও না খুশাইও না ইমাম সাবর ফিসে আর খুশাইও না খই বকরিয়ে গাছ খাই লিল খানো গরু হামাহি গেল খই বকরিয়ে গাছ খাই লিল খানো গরু হামাহি গেল কুন্তা ওইলেও মে সাব দোষী মাগনানি পয়সা দিহি রাখছি কুন্তা ওইলেও মে সাব দোষী মাগনানি পয়সা দিহি রাখছি পেশাব তো ইমাম রাখছো গরু রাখাল রাখছো না মেসাবরে তো ইমাম রাখছো গেইটর দারোয়ান রাখছো না ইমাম সাবর ফিসে আর খুসাইও না খুসাইও না ইমাম সাবর ফিসে আর খুসাইও না মাগনা এক উপদেশ দিলাই রাগু সাহে খরিও না মাগলায়েখ উপদেশ দিলাই রাগু সাখেও খরিও না ইমাম সাবর ফিসে আর খুসাইও না খুসাইও না ইমাম সাবর ফিসে আর খুসাইও না আখতা ইমাম ঘুমাই গেলে আজান দিতে দেরি হইলে আখতা ইমাম ঘুমাই গেলে আজান দিতে দেরি হইলে কত তাজে হুনা লাগে যে রাগার নাই হে ও রাগে কত তাজে হুনা লাগে যে রাগার নাই হে ও রাগে ইমাম কিতা ফিরিস্তানি ই কান খেনে বুঝো না ইমাম কিতা ফিরিস্তানি ই কান খেনে বুঝো না ইমাম সবর ফিসে আর খুশাইও না খুশাইও না ইমাম সাবর ফিসে আর কুসাইও না মগ্না উপদেশ দিলাই রাগু সাখেও খরিও না মগ্না এক উপদেশ দিলাই রাগু সাখেও খরিও না ইমাম সাবর ফিসে আর কুসাইও না কুসাইও না ইমাম সাবর ফিসে আর কুসাইও না او پودش دیلای رگو ساخو اخ او پودش دیلای رگو ساخو خوریانا امام صبر فیسه ار کوسیانا کوسیانا امام صبر فیسه ار کوسیانا کوسیانا امام صبر فیسه ار کوسیانا کوسیانا ইমাম সাবর ফিসে আর খুসাইও না